সত্য কথা বলবে যারা খোদার পথে চলবে যারা দিন বিজয়ের তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই ছিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই সত্য কথা বলবে যারা খোদার পথে চলবে যারা দিন বিজয়ে তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জলকানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই অপ্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তবে কেন কষ্ট পাবে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় মুমিনের সাথে মধুর কাপেরের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহুদূর মুমিনের সাথে মধুর কাপের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহুদূর মুমিনের সাথে মধুর কাপেরের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহুদূর দ্রুইদের সাথে তাদের আপোষ নাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই তারা নবীজির সেনা আখেরি এই জামানা পিতনার যুগে তারা রাখে দিনের নিশানা তারা নবীজির সেনা আখেরি এই জামানা পিতনার যুগে তারা রাখে দিনের নিশানা তারা নবীজির সেনা আখেরি এই জামানা পিতনার যুগে তারা রাখে দিনের নিশানা কোরআনে শাসন তারা কায়েম করতে চায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চায় চাই পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই তোমারই এই জমিনে বিজাতি ক্ষণে ক্ষণে বেয়াদবি করছে তারা সজানো বিজির সনে তোমার এই জমিনে বিজাতি ঘরে ঘরে বেয়াদবি করছে তারা সদানো বিজির সনে তোমার এই জমিনে বিজাতি ঘরে ঘরে বেয়াদবি করছে তারা সদানো বিজির সনে নবীকে কষ্ট দেওয়ার বদলা নিতে চায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই সত্য কথা বলবে যারা খুদার পথে চলবে যারা দিন বিজয়ের তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই